পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে রিয়াদুসালেহীন গ্রন্থ থেকে দর্শ নিয়ে এসেছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সে বিষয়টি হল বাবুন ফিত্তাকওয়া আল্লাহর ভীতি সম্পর্কিত বাব বা অধ্যায় এ বিষয়ে ইমাম নবী রাহিমাহুল্লাহ উনি পাঁচটি আয়াত নিয়ে এসেছেন এবং পাঁচটি হাদিস নিয়ে এসেছেন যেই আয়াত এবং হাদিস দ্বারা উনি তাকওয়ার বিষয়ে আমাদেরকে জ্ঞান দিয়েছেন তো এ বিষয়ে যে প্রথম আয়াতটি আছে সুরে আল ইমরানের একশত দুই নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো আল্লাহর তাকওয়া অবলম্বন করো আল্লাহর ভয় করো হাক্কা তুকাতিহি যেমন তাকে ভয় করা দরকার আল্লাহকে যেমন ভয় করা উচিত সেভাবে তোমরা কি করো ভয় কর ওয়ালা তামু তুন্না ইল্লা ওয়া মুসলিমুন আর তুমি পরিপূর্ণ মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না সুরে তাহাবুন ষোলো নম্বর আয়াত আল্লাহ তালা বললেন ফত্তাকুল্লাহা মাস্তাতুম তুমি আল্লাহর ভয় করো তোমার সাধ্য মতো তোমার যতটুকু সাধ্য তুমি আল্লাহর ভয় করে চলার চেষ্টা করো ওকাল তালা يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا সূরা আহজাবের 70 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন হে ঈমানদারগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো ওয়াকুলু কৌলান সাদিদা এবং তোমার সর্বদাই সোজা এবং সত্য কথা বলো ওয়াকাল তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরাই আনফালের উনত্রিশ নম্বর আয়াত বলেছেন ইনতাত্তাকুল্লাহ ইয়াজআল্লাকুম ফুরকানা আনকুম তোমরা যদি আল্লাহর ভয় করো আল্লাহর তাকে অবলম্বন করো এ ফুরকানা আল্লাহ তালা তোমাদের জন্য পার্থক্যকারী জিনিস আল্লাহ তালা তোমাদেরকে দান করবেন আনকুম সাইয়াতিকুম আল্লাহ তালা তোমাদের গুনাহ সমূহকে ক্ষমা করে দিবেন ওয়াগফিরাকুম আল্লাহ তালা তোমাদেরকে মাফ করে দিবেন ওয়াল্লাহুদুল ফজলুল আজিম আল্লাহ তালা বড় ফজল এবং অনুগ্রহওয়ালা তো এই সবগুলি আয়াত আমাদেরকে আল্লাহর ভয় এবং তাকোয়া অবলম্বন করার জন্য নির্দেশ দেন এবং সে বিষয়ে এই আয়াতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন উক্ত অধ্যায়ে যে প্রথম হাদিস নিয়ে এসেছেন ইমাম নবাবি রাহেমাহুল্লাহ হাদিসটি হলো এই আন আবি হুরাই রাতারদি আল্লাহ আনহু কল আল্লাহ মান আকরামুন্নাস আবু হরাজি আনহু তিনি বলেন আল্লাহ নবীকে বলা হয়েছে ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ নবী সাল্লাম মান আকরামুন্নাস মানুষের মধ্য থেকে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তিকে কলা আল্লাহ নবী বললেন আতকাহুম এদের মধ্যে যে সবচেয়ে বেশি পরহেজগার হবে সে সবচেয়ে বেশি সম্মানিত হবে একটি পুরুষ এবং একটি নারী হতে এবং আমি তোমাদেরকে বিভিন্ন গোত্রে বিভিন্ন দলে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি তবে মনে রাখবা ইন্না আক্রমাকুম ইন্দাল্লাহি আতকাকুম তোমাদের মধ্য থেকে উত্তম ওই ব্যক্তি যে আল্লাহর বেশি পরহেজগার হবে যে আল্লাহর বেশি মোত্তাকি হবে তো আল্লাহ নবী সাল্লামকে সাহাব একরাম জিজ্ঞাসা করলেন যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি কোনটি বলছেন আতকাহুম মানুষের মধ্যে থেকে যে বেশি পরহেজগার মোত্তাকি সে বেশি সম্মানিত ফাকালু তখন জিজ্ঞাসকারীরা বললেন সাহাব একরাম বললেন লাইসা আনহাদানাস আলুক বলছেন আমাদের প্রশ্নর উদ্দেশ্য এটা ছিল না যেটা আপনি উত্তর দিচ্ছেন কলা তখন বললেন যে তাহলে তোমরা কি মনে করছো যে ইউসুফ নাবিউল্লাহ বিন নবীল্লাহ বিন নবীল্লাহ বিন খলিল্লাহ তাহলে তোমরা কি ওই নবী সম্পর্কে জিজ্ঞেস করছো যেই নবীর নাম হলো ইউসুফ এবং তিনি একজন নবী ছিলেন এবং তিনি আরাক নবীর ছেলে ছিলেন এবং তিনি খলিল উল্লাহ ছিলেন কলু তারা বললেন লাইসা আন হাদা নাস আলুক এ বিষয়ে প্রশ্ন করি নাই বলছেন কলা আল্লাহ নবী সালাম বললেন ফান মাদিন আরব তাস আলুন্নি তাহলে কি তোমরা আরবদের বংশধর সম্পর্কে জিজ্ঞাসা করছো বংশ সম্পর্কে জিজ্ঞাসা করছো তো আল্লাহ নবী বললেন তাই যদি হয়ে থাকে তাহলে খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি খিয়ারুহুম ফিল ইসলামী জাহিলিয়াতে যুগে যারা সম্মানিত ছিল উত্তম ছিল ইসলাম গ্রহণ করার পরেও তারা উত্তম হিসাবেই গণ্য হবে ইদা ফাকুহু যদি তারা দিনের জ্ঞান অর্জন করে দিনের বুঝ তাদের ভিতরে চলে আসে তো এই হাদিসটি এখানে নিয়ে এসে ইমাম নবী রাহমাহুল্লাহ উনি যে দলিল পেশ করেছেন সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লাম সবগুলির প্রশ্নর প্রথম যে উত্তর দিয়েছেন যে সবচাইতে উত্তম ব্যক্তি যে ব্যক্তি পরহেজগার হবে এবং মোত্তাকি হবে এবং তারপরে বলেছেন যে নবীদের ভিতরে যদি মানে নিজে নবী তার বাপ নবী তার বাপ নবী এই ক্ষেত্রে যদি দেখা যায় তাহলে ইসুফ আলাইসাল্লাম নিজেও নবী ছিলেন একজন নবীর ছেলে ছিলেন উনি আবার তারপরে তার বাপও কি ছিলেন নবী ছিলেন এরপর উনি বলছেন যে দেখো আর একটি বিষয় সেটা হলেই হয়তো তোমরা এই কারণে জিজ্ঞেস করতে পারো যে সম্মানিত ব্যক্তি বলতে কোনো ব্যক্তি যদি জাহেলিয়াতে যুগে ইসলাম গ্রহণ করার পূর্বে সে সমাজে একজন সম্মানিত ব্যক্তি তো ওই ব্যক্তি যখন ইসলাম গ্রহণ করবে সে যে নিচে হয়ে যাবে তা না আগেও সম্মানী ছিল এখনও সম্মানী হবে কিন্তু তার ভিতরে ইসলাম থাকতে হবে দিনের জ্ঞান থাকতে হবে এরপরে যে হাদিস যেটি দ্বিতীয় নম্বর হাদিস আন আবি সাঈদিনিল খুদরি আল্লাহ আনহু আনিন নবী সাল্লাম কল ইন্না দুনিয়া হুলওয়াতুন খদিরাতুন وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাদ করেছেন ইন্না দুনিয়া হলুয়াতুন খাদিরাতুন নিশ্চয় দুনিয়াটি একটি মিষ্টি জায়গা এবং সবুজ জায়গা দুনিয়াটি কি মিষ্টি এবং সবুজ ওয়া ইন্নাল্লাহ মুস্তাখলিফুকুম ফিহা আর আল্লাহ তালা তোমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন প্রেরণ করেছেন কেন আমালুন আল্লাহ তালা দেখতে চান যে তোমরা কি আমল করো ফত্তাকুদ্দুনিয়া ওয়াত্তাকুন্নিসা তোমরা আল্লাহর ভয় করো ওয়াত্তাকুন্নিসা এবং মহিলাদের থেকে তোমরা বেঁচে থাকো ফত্তাকুদ্দুনিয়া দুনিয়া থেকে বাঁচো ওয়াত্তাকুন্নিসা এবং মহিলাদের ক্ষেত্রে তোমরা কি থাকো সতর্ক থাকো ফাইন্না ফিতনাতি ইসরাইল কানাত কারণ বানী ইসরায়েলদের মাঝে প্রথম যেটা ফেতনা ছিল যেই ফেতনা তাদেরকে গোমরাহ করেছে পদভ্রষ্ট করেছে সেটা ছিল কানাত ফিন্নিসা মহিলা সম্পর্কিত সেটাও ছিল মহিলার ক্ষেত্রে মহিলার বিষয়ে রওয়াহ মুসলিম ইমাম মুসলিম রাহেমাল্লাহ এই হাদিসটি বর্ণনা করেছেন তো আবু সাইদ খুদির রাজাল্লাহ তালাহুর যে হাদিসটা আমরা এক্ষুনি শুনলাম এখানে রসুল আসলাম বলেছেন যে দুনিয়াটি একটি মিষ্টি জায়গা এখানে আসার পর মানুষের মন এখানে টিকে যায় এবং তারা এখানে ভালোবাসে খাদের সবুজ জায়গা যেখানে আল্লাহ পাক বহু রকম তার নিয়ামত এই দুনিয়ায় আল্লাহ পাক দান করেছেন তো এই সুন্দর দুনিয়ায় আমাকে আরাম আয়েস এবং সেখানে বিলাসিতার যত কিছু দরকার সব আল্লাপাক দুনিয়ায় দিয়েছেন কিন্তু বলেছেন যে আমি তোমাকে দুনিয়ায় প্রেরণ করেছি এটা এনমি নয় আফা হাসিব তুম আন্নামা খালাক নাকুম আবাসা আমি যে তোমাকে এমনি দুনিয়ায় পাঠাইছি কোনো দায়িত্ব না দিয়ে এমনটা নয় আল্লাহ কি বলেছেন ওমা খালাকুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আমার এবাদতের জন্য তো আল্লাহ নবী সালাম বলছেন যে আল্লাহ তালা বলছেন ফায়ানজুর আল্লাহ তালা দেখতে চান কাইফা তামালুন তোমরা কেমন আমল করো দুনিয়ায় যে যদি ভালো আমল করো তাহলে তোমাদের জন্য আল্লাহ পাক জান্নাত তৈরি করে রেখেছেন আর যদি আমল ভালো না হয় তাহলে তাকে জাহান্নামে চলে যেতে হবে তো এরপরে দুনিয়ায় যে দুটো বড় ফেতনা এই দুই ফেতনার কথা বলেছেন বলছেন ফাত্তাকু দুনিয়া দুনিয়া থেকে বেঁচে থাকো দুনিয়া থেকে বেঁচে থাকবো কিভাবে দুনিয়াতে আসছি দুনিয়াতে থাকতেই হবে তো দুনিয়া থেকে বেঁচে থাকার অর্থ হলো এই যে দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকতে হবে দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ বলছেন দুনিয়ার জীবনটা এটা একটা খেলতামাশা এই জন্য এই দুনিয়ার ফেতনা থেকে আমাদেরকে বাঁচে থাকতে বলেছেন এবং মহিলাদের বিষয়ে সতর্ক থাকতে বলেছেন তো এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে ফিরে আসব আমাদের সাথে আপনাদের থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি সততার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল বায়ান অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার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 রসুলিল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আল্লাহ নবী সাল্লামের হাদিস যে হাদিসটি আবু সাঈদ হুদ্রিয়াজ বর্ণনা করেছেন সেই হাদিস নিয়ে আমরা বিশ্লেষণ করছিলাম যে আল্লাহ নবী ইসলাম বলেছেন যে আল্লাহ তালা এই দুনিয়াটাকে সুন্দর মিষ্টি এবং সবুজ বানিয়েছেন এবং আল্লাহ তালা আমাদেরকে এখানে প্রেরণ করেছেন আল্লাহ আমাদেরকে দেখতে চান যে আমরা কেমনই আমল করি আল্লাপাক বলেছেন সুরে মুল্ক তাবা ওহু মাউত ওয়াল হায়াত আমালা আল্লাহ তালা জীবন এবং মৃত্যুকে সৃষ্টি কেরো করেছেন আল্লাহ তালা দেখতে চান যে কে সুন্দর আমল করে এক জার্রা পরিমাণ কোনো ভালো কাজ করলে আল্লাহ সেটা দেখেন আবার এক জার্রা পরিমাণ খারাপ কাজ করলে সেটাও আল্লাহ তালা দেখেন তো আল্লাহ তালা বললেন দুনিয়া থেকে বেঁচে থাকো তার অর্থ হলে দুনিয়া বড় ফেতনার জায়গা এই দুনিয়া যত মানুষের কাছে বেশি আসবে অত বেশি মানুষ ফেতনার মধ্যে চলে যাবে আল মাল আল বানুন জিনাতুল হায়াতি দুনিয়া এই দুনিয়ার জিনাত এবং সৌন্দর্য কি অর্থ এবং সন্তান যেটা নিয়ে মানুষ গর্ব করে তো আল্লাহ তালা বলছেন যে এই যেই দুনিয়া যেটাকে তোমরা তোমাদেরকে যেন সতর্ক থাকতে বলেছি এই দুনিয়ার জীবনটা অত্যন্ত শোকের সংকীর্ণ জীবন একেবারে সামান্য জীবন আখরাতের তুলনায় আল্লাহ নবী বলছেন যে দেখো এই দুনিয়ার জীবনটা কতটুকু তুমি সমুদ্র যে তোমার এই হাতের আঙ্গুলিটা সমুদ্রে ডুবে দাও দেওয়ার পর দেখো যে তোমার এই হাত যখন সমুদ্র থেকে উঠাবে দেখো যে কতটুকু পানি তোমার এই হাতের আঙ্গুলির সাথে ফিরে আসছে তো যতটুকু পানি হাতের সাথে লেগে আসছে এতটুকু পানি এটা হলো দুনিয়ার জীবন আর সমুদ্র ভরে যত পানি আছে সেটা হলো আখরাতের জীবন এজন্য সম্মানিত দর্শক মণ্ডলী দুনিয়া থেকে বাঁচার উদ্দেশ্য হলো এই দুনিয়ার সকল ফেতনা থেকে দুনিয়া যেন আমাকে আল্লাহকে না ভুলে দেয় দুনিয়া যেন আমাকে আল্লাহর স্মরণ থেকে না ভুলিয়ে দেয় দুনিয়া যেন আমাকে আখেরাত থেকে আখেরাতের পথ থেকে যেন বিচ্ছিন্ন না করে দেয় জান্নাতের পথ থেকে যেন বিচ্ছিন্ন না করে দেয় এ বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে এরপর বলেছেন ওয়াত্তাকুন নিসা মহিলাদের সম্পর্কে সতর্ক থাকতে বলেছেন আল্লাহ নবী সালাম বলেছেন আর দুনিয়া কুল্লুহা মাতা অখাইরু মাতা দুনিয়া ইমরাতুন সালেহা দুনিয়ায় যত জিনিস আছে সবগুলি এগুলি দুনিয়ার একটা আসবাবপত্র মাত্র দুনিয়ার মাতা দুনিয়ার জিনিস অখাইরু মাতা এ দুনিয়া ইমরাতুন সালেহা এই দুনিয়ার যত জিনিস আছে এর ভিতরে সবচেয়ে উত্তম জিনিস সেটা হলো ইমরাতুন সালেহা নেক স্ত্রী নেক স্ত্রী দিনদার পরহেজগার স্ত্রী তো তাদের বিষয়ে সতর্ক থাকার অর্থ হলো এই যে তারা যেন তোমাকে কোনো ফেতনায় লিপ্ত না করে দেয় তো আজকাল দুনিয়ায় যত ফেতনা আমরা দেখছি মুসলিম দেশে অমুসলিম দেশে এই দেশগুলিতে আজকে দুনিয়ায় সকল ফেতনার মূল কারণ যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হলো এই নারী এই নারীর পিছনেই আজকে মানুষ ছুটছে এবং এটাকেই কেন্দ্র করে মানুষের আখলাখ চরিত্র সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে যদিচ আল্লাহ নবী সাল্লাম অনেক পূর্বেই আমাদেরকে বলেছিলেন যে তোমরা নারীর বিষয়ে সতর্ক থেকো এর পরে যেটি হাদিস সেটি হলেই আনিবনি মাসউদ্দিন রাজি আল্লাহ আন আন্না নবী সাল্লাম কান আকুল হুদা ওয়া রাওয়াহু মুসলিম মুসলিমের আল্লাহ তিনি বলেন যে কান তিনি সবসময় এই দোয়াটি পড়তেন কে দোয়া পড়তেন اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى আয় আল্লাহ ইন্নি আসআলুকাল হুদা আয় আল্লাহ আমি আপনার কাছ থেকে হেদায়েত চাচ্ছি ওয়াত্তুকা আয় আল্লাহ আপনার কাছ থেকে আমি পরহেজগারি চাচ্ছি ওয়াল আফাফ পবিত্রতা চাচ্ছি ওয়াল ঘেনা এবং অমুখাপেক্ষিতা চাচ্ছি আয় আল্লাহ তুমি আমাদেরকে এগুলি দান করো এদের সুন্দর একটি দোয়া যে অনেক সময় আমি ইচ্ছা করলে যে পরেজগার হতে পারবো এমনটা নয় আল্লাহর পক্ষ থেকে তৌফিকেরও দরকার আছে তো আল্লাহর কাছে দোয়া করবো আয় আল্লাহ তুমি আমাদেরকে পরহেজগার হওয়ার তৌফিক দান করো এরপরে যে হাদিস সেটি হলে আন আবি তরিফিন আদি ইবনি হাতিম আত্তাই রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من حلف على يمين ثم راى اتقى لله মিনহা ফালিয়াতি তাকওয়া রাওয়াহু মুসলিম ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ উনি হাদিসটি নিয়ে এসেছেন ওনার কিতাব সোহে মুসলিমে আবু তরিক আদি ইমনি হাতিব আতাই রাজিয়াল্লাহ আনহু হতে তিনি বলেন আমি আল্লাহ নবী সাহসালামকে বলতে শুনেছি তিনি বলেন মান হালাফা আলা ইয়ামিন যে ব্যক্তি কোনো বিষয়ের উপর সে যদি কসম খায় সুম্মা রা আতকা আলিল্লাহি মিনহা এবং এর পরে যদি সে বেশি তাকোয়া সম্পর্ক বিষয় যদি সে দেখতে পায় অর্থাৎ কোনো বিষয়ে সে কসম খেয়েছে এর পরে সে তার চেয়ে বেশি পরহেজগারির ক্ষেত্রে তাকোয়ার ক্ষেত্রে তার চেয়ে বেশি বেশি ভালো কাজ যদি সে পায় তাহলে তাহলে যেন ফাল ইয়াতি তাকোয়া সে যেন ওই তাকোয়াওয়ালি কাজটি যেন গ্রহণ করে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো বিষয়ের উপর কসম খায় যে আমি এটা করবই কিন্তু কসম খাওয়ার পর দেখছে যে না এই কাজের চাইতে আর কাজ সেটা বেশি ভালো এবং সেই কাজের ভিতরে আল্লাহর ভয় আছে তাকোয়া আছে তাহলে সেই ক্ষেত্রে তার কসমকৃত জিনিসের কাফারা দিয়ে ওই অন্য কাজটি করায় তার জন্য উত্তম কসম খেয়েছে বলে যে যেটা অন্যায় কাজ যদি হয় খারাপ কাজ যদি হয় তাহলে এটা করা ঠিক হবে না এরপরে যে যে হাদিসটি পঞ্চম নম্বর হাদিস হাদিসটি হলে আন আবি উমামাতা সুদাইবনে ইজালান আল বাহিলি রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يخطب في حجة الوداع فقال اتقوا الله وصلوا خمسكم وصوموا شهركم وأدوا زكاة أموالكم وأطيعوا أمراءكم تدخلوا جنة ربكم رواه الترمذي ফি আখিরি কিতাবি সলাত ওকাল হাদিসুন হাসানুন সাহি ইমাম তিরমিজ রাহেমাহুল্লাহ ওনার কিতাব সুনানো তিরমিজি সেখানে সলাতের অধ্যায় সর্বশেষে উনি যে হাদিসটি নিয়ে আসছেন সে হাদিসটি হলো এই আবু উমামা সুদাইবনি আজলান আল বাহিলি রাজি আল্লাহ তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এখতুবুফি হাজ্জাতুল ভেদা হাজ্জাতুল ভেদা অর্থ উনি জীবনে একটা হজই করেছেন এবং সেটাকে বিদায় হজ বলা হয় সেই বিদায় হজের সময় উনি খুদুবা দিচ্ছিলেন এবং সেই খুদুবাই উনি বলেছেন ইত্তাকুল্লাহ হে মানুষ সকল তোমরা আল্লাহর ভয় করো ওয়াসল্লু খামসাকুম তোমরা তোমাদের পাঁচক্ত সলাত আদায় করো ওয়াসুমু শাহরাকুম এবং তোমাদের মাসের রোজার অর্থাৎ রমজান মাসের সম পালন করো ওয়াদ্দু জাকাতা আমিকুম তোমাদের মালে যদি জাকাত আসে সে মালের জাকাত আদায় করো ও আতুই উমার আকুম এবং যারা তোমাদের আমির হবে রাষ্ট্র পরিচালক হবে তোমরা তাদেরও কি করবে আনুগত্য করবে তাদুখুলু জান্নাত রব্বিকুম এই কাজগুলো যদি তুমি করতে পারো তাহলে তুমি জান্নাতে প্রবেশ করবে তো সম্মানিত দর্শক মণ্ডলী এই হাদিস থেকে আমরা যে বিষয়ে জানতে পারি সেটা হলেই যে আল্লাহ নবী সাল্লা সাল্লাম উনি যখনই কোনো খুদবা দিতেন তো কোরআন মাজিদের তিনটি গুরুত্বপূর্ণ আয়াত উনি তেলাওয়াত করতেন এই তিনটি আয়াতেই আল্লাপাক বলছেন ইয়াহ্লাদিন আমানুত তাকু হে ইমানদারগণ তুমি কি করো পরেজগার হয়ে যাও তাকে অবলম্বন করো তো এখানেও খুদবার শুরুতেই বলছেন ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহর ভয় করো কারণ আল্লাহর ভয় যদি মানুষের ভিতরে এসে যায় তাহলে ওই মানুষের দ্বারা বাকি এবাদত বন্দেগি এমনিই হয়ে যাবে আর আল্লাহর ভয় যদি কারো অন্তরে না থাকে তাহলে ওই ব্যক্তির অনেক ত্রুটি হয়ে যাবে আল্লাহর ভয় নাই তখন যা ইচ্ছা সে করবে যা ইচ্ছা তাই করবে তো আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ তোমরা সর্বদাই সবসময় আল্লাহর ভয় করো সাল্লু খামসাকুম জান্নাতে যাওয়ার জন্য বলছেন সাল্লু খামসাকু পাঁচ অক্ত সলাৎ পড়তে বলেছেন এখন আমরা যারা চার অক্ত পড়ি তিন অক্ত পড়ি এক অক্ত পড়ি না ফজরের সলাৎ পড়ি না অনেকে এশার সালাত পড়ি না তাহলে এটা অন্যায় আল্লাহ নবী সালাম বলেছেন মান তারাকা সালাত মোতামিদান ফকাত কাফর কেউ যদি জেনে শুনে এক অক্ত সালাত ছেড়ে দেয় তাহলে সে কুফরি করে ঠিক তেমনইভাবে রমজানের শ্যাম পালন করা রমজান মাসে সওম পালন করা আজকে বহু মুসলিম ভাই তারা নিজেকে মুসলমানের দাবি মুসলমান হিসাবে দাবি করলেও তারা নিয়মিত তারা পাঁচ পুরা মাসে তারা রোজা রাখতে পারে না ওয়াদ্দু জাকাত আমু আলিকুম জাকাতের বিষয়টা তো একেবারেই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছে জাকাত তো আমরা দেই না ও ও মারা আকুম এবং তোমাদের যে দায়িত্বশীল হবে আমির হবে তাদের আনুগত্য করো এখন রাষ্ট্রীয় প্রধান যিনি হবেন বা যিনি আমাদের উপর হুকুম চালাবেন ওই ব্যক্তি যদি আমাদেরকে আল্লাহর নাফরমানি করতে নির্দেশ দেন তাহলে তার আনুগত্য নেই তার আনুগত্য করা যাবে না কোন রাষ্ট্রীয় প্রধান যদি বলেন যে তোমরা নামাজ পড়তে পারবে না তাহলে তার এতাত নেই লাতানি মখলুকিন ফি মাসিয়াতিল্লা আল্লাহর নাফরমানি হবে এমন কোন নির্দেশ যদি কোনো প্রধান যারা আমাদের উপরে আছেন রাষ্ট্রীয় প্রধান এরা যদি আমাদেরকে সেরকম কোনো নির্দেশ দেয় তাহলে সেগুলি নির্দেশ মানা আমাদের জন্য জরুরি নয় এটা ছাড়া তাদের পক্ষ থেকে যে দেশ পরিচালনার যে নিয়ম বা এ বিষয়ে যে নির্দেশনা হবে সেগুলিকে মানা এটাও দিনের অন্তর্ভুক্ত এটাও মানা দরকার তো এই হাদিসের সাথেই তাকোয়া অধ্যায় এটা আমাদের শেষ হয়ে গেল তো আজকের মতো আলোচনা এখানেই শেষ আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে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 rate peace TV dot TV মানবতার সমাধান কোথা থেকে কার মাধ্যমে অহির মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন রসুল্লাহ যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে কার দ্বারা কার জন্য অর্জনের জন্য তুলে ধরার মাধ্যম যেটা এটার নামই হলো হাদিস কি উদ্দেশ্য নিয়ে মূল উদ্দেশ্য ছিল সৎ কাজের নির্দেশ অসৎ কাজে নিষেধ করবে বিন doctor Hafez A B M Shahidullah Khan Madani Abdur doctor Abu Bakar Mohammad Jahangir আলমের উপস্থাপনায় যেভাবেই দিয়েছেন মূল নীতি হচ্ছে মাত্র দুটি সর্বদাই হকপথে অটল থাকবে এই সব ভিতরে রয়েছে আমাদের জন্য পরীক্ষা যারা অনুপস্থিত তাদের কাছে পৌঁছিয়ে কেমন ছিল রাসুল আল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের কথা এবং কাজ হাদিসের ইতিবৃত্তি ও বিশ্বময়ের তার ক্রমবিকাশ প্রতি মঙ্গলবার ও শনিবার রাত আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়